তিনি আমাদেরকে একত্রিত করে দিয়েছেন দিল খুলে আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ প্যারা নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহি ওয়াসাল্লামের উপর লাখো কোটি দরুদ পেশ করছি আল্লাহ তালা আমাদেরকে যার উম্মত করে সৌভাগ্যবান করেছেন আজকের জুমার খুদ্বায় আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব বিষয় হল আত্মশুদ্ধি তাসাউফ তিরমুরিদি আমাদের সমাজে এ বিষয় সম্পর্কে বাড়াবাড়ি ছাড়াছাড়ি উভয় প্রবণতা আছে আমরা আসলে এই তাসাউফ আত্মশুদ্ধি পীর মুরিদি ইসলামে এর অবস্থান কি এ বিষয়টা আজকের জুমার খুদ্বায় আমরা বুঝার চেষ্টা করব ইনশাআল্লাহ দেখেন আত্মশুদ্ধি এবং আত্মশুদ্ধির মাধ্যমে নিজেদের কল্পগুলোকে নিজেদের মনকে কল্পের যে সমস্ত ত্রুটি বিচ্যুতি আছে এসব থেকে মুক্ত করা এটা তো একটা গুরুত্বপূর্ণ এবাদত যে যেমন আমাদের কল্পের মাঝে খুব খেয়াল করে আমরা কথাগুলো শোনার চেষ্টা করি যে আমাদের কল্পের মাঝে দুনিয়ার প্রতি লোভ আছে দুনিয়ার প্রতি লালসা আছে এ কল্পের মাঝে হিংসা আছে বিদ্বেষ আছে অহংকার আছে এই ধরনের নানা ধরনের ত্রুটি বিচ্যুতি এটা আমাদের কল্পের মাঝে আছে তো এই সমস্ত ত্রুটিগুলো থেকে নিজ কল্পকে মুক্ত করা চাই এটা এক নম্বর বিষয় আর দ্বিতীয় বিষয় হলো এই কল্পের মাঝে আল্লাহ তালার মহাব্বতকে বৃদ্ধি করা চাই দুনিয়ার মহাব্বতকে কমানো চাই আল্লাহর মহাব্বতকে বৃদ্ধি করা চাই এবং এ কল্পগুলোকে আল্লাহ তালার স্মরণে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এবং সাহাবা একরামদের কল্পের মতো নিজের কল্পটাকে গড়ে তোলা এটা কিন্তু একটা অন্যতম এবাদত এটা একটা এবাদত নিজের মানে কল্পের পরিশুদ্ধ করা নিজ কল্পটাকে পরিচর্যা করা নিজ কল্পটাকে পবিত্র করা অপবিত্রতা থেকে নানা ধরনের আপনার কুপ্রবণতা কু ইচ্ছা থেকে নিজ কল্পটাকে মুক্ত করা একটা সুন্দর নির্মল কল্প হিসেবে নিজ কল্পটাকে গড়ে তোলা এটা একটা এবাদত এবং এই আত্মশুদ্ধির এই পদ্ধতিটাকেই তাসাউফ বলা হয় মূলত তাসাউফ মূলত নিজ কল্পটাকে পরিশুদ্ধকরণের যে এবাদত আছে এই এবাদতটা কি বলা হয় তাসাউফ তাসাউফের মৌলিক বিষয়টা কি তাসাউফের মৌলিক বিষয়টা হল যে আল্লাহ তালার যে সমস্ত ফরজ হুকুম আমার উপর আপনার উপর আমাদের উপর আছে ফরজ হুকুমগুলো তো পালন করতেই হবে এই ফরজ হুকুমগুলো পালন করার পর আরো বেশি বেশি নফল ইবাদত বন্দিগি করার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এটা হলো লক্ষ্য যে ফরজ এবাদত এটা তো আমার উপর ফরজ এটা না করলে আমি ফরজ তরক করা হারাম হারাম কাজ করার মতো বড় গুনাহের সম্মুখীন আমি হব তো ফরজ এবাদত আমি করব আল্লাহর হুকুম সুন্নত এবাদত গুলো আল্লাহর রসুলের মাহাব্বতে আমি করব আর আল্লাহর কাছে আরো বেশি প্রিয় হওয়ার জন্য আল্লাহকে আরো বেশি সন্তুষ্ট করার জন্য আল্লাহর নৈকট্য অর্জনের জন্য বেশি বেশি নফল এবাদত বন্দিগি করা তো এই সমস্ত নফল এবাদতবন্দিগির যেন মনের মাঝে ইচ্ছা তৈরি হয় নফল এবাদতবন্দিগি করার একটা পরিবেশ এটা যেন আমার মাঝে আসে এই জন্য কোরআনের এবং হাদিসের একটা মৌলিক হুকুম হল নেককার লোকদের সহবত গ্রহণ করা এটা একটা হুকুম এবং অসৎকর্মী পাপি কাপের এই ধরনের লোকদের থেকে নিজেকে দূরে রাখা দুষ্কর্মী লোকদের থেকে নিজেকে দূরে রাখা অন্যায় অশ্লীল বিভিন্ন ধরনের কর্মের সাথে সম্পৃক্ত লোকদের থেকে নিজেকে দূরে রাখা কাফের মুশরেক এদের থেকে নিজেকে দূরে রাখা নিজেকে নেককার ব্যক্তিদের সমাজের মাঝে নেককার ব্যক্তিদের সহবতের মাঝে দীর্ঘ সময় নিজেকে নিয়োজিত রাখা তো এটা হলো আত্মশুদ্ধি অর্জনের এটা একটা পদ্ধতি যে নেককার লোকদের সহবত দ্বারা নেকি করার একটা আগ্রহ তৈরি হবে যে নেককার ব্যক্তিদের সহবত তোমাকে নেককার বানিয়ে দিবে আর সহবতে সালেহ তোরা সালেহ কুনার আর খারাপ লোকদের সাথে উঠা বসা এটা তোমাকে খারাপ বানিয়ে দিবে নামাজি ব্যক্তিদের সাথে চললে তোমার নামাজ পড়তে হবে বেনামাজি সাথে চললে তোমার নামাজ ছুটে যাবে কথাটা ঠিক না এই জন্য একটা হুকুম যে কোন আল্লাহ বলতেছেন আমানু ইত্তাকুল্লাহ কুনু হে ইমানদারেরা আল্লাহকে ভয় করো আর সাদেকিনদের সাথে থাকো সত্যবাদীদের সাথে থাকো সত্যের স্বীকৃতি দানকারী ব্যক্তিদের সাথে থাকো এটা একটা মৌলিক হুকুম তাই সৎ এবং মুত্তাকি নেককার লোকদের সহবতে থাকা এটাও একটা নকলে এবাদত এটাও একটা নফল এবাদত যে আপনি নেককার একজন মুত্তাকি ব্যক্তির সাথে আছেন তার সহবত নিচ্ছেন এটাকেও বলা হয়েছে এবার এটা হলো মৌলিক বিষয় প্রথম বিষয় আত্মশুদ্ধি গ্রহণ করা নিজের আত্মাকে শুদ্ধ করা এটা একটা জরুরি কাজ তো এই জরুরি কাজটা কিভাবে হবে তো এর একটা পদ্ধতি নেককার ব্যক্তিদের সহবতের মাধ্যমে নিজের আমল নিজের আত্মা এটা পরিশুদ্ধ হবে তো এই আত্মশুদ্ধি অর্জনের জন্য সাহাবা একরামদের যুগে আল্লাহ রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের সাহাবা যারা ছিলেন তাদের আমল তো এটাই পাওয়া যায় যে ওনারা এটাকে যথেষ্ট গুরুত্ব দিতেন বিভিন্ন হাদিসে এই আত্মশুদ্ধির প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে কিন্তু আত্মশুদ্ধির জন্য বিশেষ কোনো সায়ের বিশেষ কোনো শায়কের সহবত গ্রহণ করা এই আমল একদম সাহাবা একরামদের যুগে পাওয়া যায় না সাহাবা একরামদের মাঝে সবাই তো আমলওয়ালা ছিলেন ওনারা পরস্পর নিজেরা নিজেদের সাথে ইমানের মজলিস ইমানের মুজাকারা এটা এত বেশি হইত যে ইমানের মুজাকারার মজলিসগুলোর মাধ্যমেই ওনাদের ইমান ওনাদের আমল ওনাদের আত্মা এটার পরিশুদ্ধি এবং এটার পবিত্রতার কাজটা এটা প্রতিনিয়ত সবসময় এটা একটা চলমান ধারা ছিল সাহাবা একরামদের যুগে পরবর্তী সময়ে তৃতীয় চতুর্থ শতাব্দীর দিকে এই আত্মশুদ্ধির জন্য বিশেষ শায়েখের সহবত গ্রহণ করা বিশেষ উস্তাদের সহবত গ্রহণ করা এবং এটাকে অনেকে বিশেষ গুরুত্ব আরোপ করেছেন এবং এভাবে আত্মশুদ্ধির এ ধারা এটা পরবর্তী সময়ে আসে আমাদের কাছে তো এই আত্মশুদ্ধি এবং এটা অর্জনে আমাদের সমাজের মাঝে এই পীরমুরিদি এই ধারাটা আমাদের সমাজের মাঝে চলমান তো মূল লক্ষ্য হল যে বিভিন্ন শায়েখ এবং পীর সাহেব ওনাদের কাছে যাওয়া উদ্দেশ্য কিন্তু আত্মশুদ্ধি উদ্দেশ্যটা মূলত উদ্দেশ্য আত্মশুদ্ধিই হওয়া চাই আর উদ্দেশ্যটা মূলত আত্মশুদ্ধি তাদের কাছ থেকে নিজের আত্মাকে পরিশুদ্ধ করার ক্ষেত্রে সহযোগিতা নেওয়া নিজের আত্মাকে পরিশুদ্ধ করার জন্য তাদের থেকে দিক নির্দেশনা গ্রহণ করা কথা এটা বললে ভালো তাদের থেকে দিক নির্দেশনা গ্রহণ করা একজন মুসলমান হিসেবে ফরজ এবাদত পালনের পর আমার উদ্দেশ্য হল নকল এবাদত পালনের মাধ্যমে আল্লাহর নৈকট্য আমি অর্জন করতে চাই এবং নকল এবাদতের মাধ্যমেই আল্লাহর নৈকট্য অর্জন করতে হয় তো এই জন্য পথ কি নফল এবাদত আমি কিভাবে করব এটা হলো প্রশ্ন তো নকল এবাদত করার জন্য খুব ভালো করে বুঝার চেষ্টা করি ফরজ এবাদত করার ক্ষেত্রে যেমন সুন্নতের অনুসরণ করা এটা একটা জরুরি বিষয় সুন্নতটা জরুরি বিষয় আপনি ফরজ এবাদত করবেন কিভাবে করবেন সুন্নত তরিকায় করবেন আপনি ফরজ এবাদত করবেন নামাজ পালন করবেন তো নামাজটা কেমনে পড়বেন সুন্নত তরিকা যেভাবে আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম পড়েছেন আপনি সেভাবেই পড়বেন নফল এবাদত আপনি যখন করবেন তখনও কিন্তু সুন্নত তরিকায় করতে হবে না নফল এবাদত নিজের মন মতো সুন্নত তরিকা ফরজ এবাদত এটাও সুন্নত তরিকায় করতে হবে আমি যখন নফল কোন এবাদত বন্দিগি করব ওইটাও সুন্নত করতে হবে কারণ আল্লাহকে সন্তুষ্ট করার একমাত্র পথ হল সুন্নত গুমাসুদ কে দুম্বালেরা ই নারাম যে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী কোন আমল করবে না সে হারায় যাবে বলতেছে গুম মাস সে হারিয়ে যাবে এটা হারায় যাবে কে দুম্বালে রাইনারা খেলাফে পায়ম্বর কাসেরা গুজিদ আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের তরিকার বাইরে কেউ যদি কোনো পথ অবলম্বন করে হারগিজ বামানজিল নাখা হাজরাসি সে কখনো মঞ্জিল পর্যন্ত বসতে পারবে এই বিষয়ের চূড়ান্ত বিশ্বাস থাকা চাই আপনার এই বিশ্বাস থাকতে হবে আমি যাই করি রসুল্লাহর তরিকা অনুযায়ী করতে হবে তাহলে আল্লাহকে সন্তুষ্ট করা যাবে তরিকার বাইরে গেলে যাবে না সুন্নতের তরিকা হলে তরিকা এখন আমি নফল ইবাদতের মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করতে চাই তো আমাকে জানতে হবে আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লামের সুন্নত সাহাবা একরমদের সুন্নত এক নম্বর এটা জানতে হবে দুই নম্বর হল সেই পথে চলতে হবে এক নম্বর হলো জানতে হবে দুই নম্বর হলো সেই পথে চলতে হবে এক্ষেত্রে দুইটা সমস্যা খুব খেয়াল করে বুঝি সমস্যা কয়টা দুইটা একটা হলো জানার সমস্যা জানা নাই আমাদের এক নাম্বার সমস্যা হইল যে আমরা তো সুন্নত তরিকা জানি না নিজেরা কোরআন এবং হাদিস পড়ে আল্লাহকে পাওয়ার পথ এবং পদ্ধতি নিজেরা বুঝবো নিজেরা গবেষণা করব এই পরিমাণ লম্বা গবেষণার সময় নাই আর ওই পরিমাণ যোগ্যতা নাই লেখাপড়া করি নাই অনেক ক্ষেত্রে ইসলাম নিয়ে জানি না জানি অন্য কিছু জানি কিন্তু কোরআন এবং হাদিসের ব্যাপারে আমার অনেক বেশি লেখাপড়া নাই অনেক বেশি কিছু জানা নাই বা জানার মতো সময় পাই না বা নির্ভরযোগ্য বই বা নির্ভরযোগ্য গ্রন্থ কোনটার মাধ্যমে পড়বো এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে আমি একজন আওয়াম হিসেবে অবুজ এটা একটা সমস্যা আর দ্বিতীয় আরেকটা সমস্যা হলো প্রবৃত্তির অবাধ্যতা শয়তানের কুমন্ত্রণ এবাদত করার নিয়ত করি কিন্তু হয় না ফরজ এবাদতি বাদ যায় নফল এবাদত করার কোনো মনোযোগ তো পাই না ফরজ এবাদত এটাই করতে পারি না এটা একটা বড় ধরনের সমস্যা জানি এটা হারাম জানার পরও বারবার হারাম কাজ আমার দ্বারা হচ্ছে এখন এই হারাম কাজ থেকে কিভাবে যে আমি নিজেকে ছোটায় আনবো আমি নিজে কোনো পথ খুঁজে পাচ্ছি না অথচ আমি বুঝতেছি এটা হারাম আমার গুনাহ করছে কিন্তু আমি হারামটা থেকে বাঁচতে পারতেছি না অথবা আমি জানি যে এটা ফরজ কিন্তু পালন করতে পারতেছি না বুঝতেছি যে আমার ফরজ ছুটতেছে এটা ফরজ এটা আদায় করতে পারতেছি না কিন্তু এ ফরজ এবার যে করবো আমি এটাও পারতেছি না তো এই সমস্যা একটা হলো জানার সমস্যা জ্ঞানের স্বল্পতার কারণে আর আরেকটা হলো পালন করার সমস্যা শয়তানের কুমন্ত্রণা আর প্রবৃত্তির অবাধ্যতার কারণে এজন্য প্রয়োজন হল এজন্যই প্রয়োজন ভালো সত্যিকার মুত্তাকি এবং সালেহ সৎ কর্মশীল নেককার কোন বুজুর্গ এমন কাউকে নিজের মুরব্বী হিসেবে নির্ধারণ করে নেয়া যিনি জানেন এবং পালন করেন তার সহবত গ্রহণ করা নিজের হালটা তার কাছে বলা যে আমি তো নামাজ ফরজ জানি কিন্তু পড়তে পারতেছি না আমার একটা চিকিৎসা দেন আমাকে এটা হারাম কিন্তু আমি ছাড়তে পারতেছি না আমি এটা নেশার মাঝে পড়ে গেছি বাঁচবো কিভাবে আপনার কাছে যদি কোনো চিকিৎসা থাকে আপনার কাছে যদি কোনো কৌশল থাকে সে কৌশলের মাধ্যমে আমাকে সাহায্য করেন এমন কার সহবত গ্রহণ করা তো সহবতের উদ্দেশ্য হল এক নাম্বার সহবতের এক নম্বর উদ্দেশ্য হল জানা যে আমি সহবত গ্রহণ করতেছি আমি উস্তাদ গ্রহণ করতেছি আমি শায়েখ গ্রহণ করতেছি যে তিনি দিন ভালো জানেন ভালো মানেন তার মাঝে দুইটা গুণ তিনি ভালো জানেন ভালো মানেন এজন্য আমি তাকে উনি যে জানেন ওনার কথার প্রতি আমার নির্ভরতা আছে উনি কোরআন এবং হাদিস থেকে কথা বলেন এবং উনি যা বলেন ওনার আমলের মাঝেও ওনার কথা অনুযায়ী কাজ পাওয়া যায় কোরআন এবং হাদিসের ব্যতিক্রম কাজ তিনি করেন না তো এমন ব্যক্তির সহবত গ্রহণ করে তার সান্নিধ্য গ্রহণ করে তার কাছ থেকে দিনের মৌলিক বিষয়গুলো ফরজ বিষয়গুলো জানার চেষ্টা করা নকল এবাদত গুলো কিভাবে করবে আমি আল্লাহ তালা নৈকট্য অর্জন করতে পারবো আমার এবাদত বন্দিগি এটার মাঝে যেন বাড়াবাড়ি ছাড়াছাড়ি না হয় আমার উপর পারিবারিক জিন্দিগিতে আমার পরিবারের হক আছে সমাজের হক আছে এই সমস্ত হকগুলো আদায় করার সাথে সাথে আমি নফল এবাদতের মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করার পথ এবং পদ্ধতি বুঝতে চাই তো ওনার কাছ থেকে আমি জানবো এক নম্বর বিষয় আর দ্বিতীয় হল আমার এই এবাদত পালনের ক্ষেত্রে যে সমস্ত ত্রুটি বিচ্যুতিগুলো হয় আমি ত্রুটি বিচ্যুতিগুলো তার কাছে পেশ করব এবং ওনার দেয়া চিকিৎসা এটাকে গ্রহণ করব দ্বিতীয় বিষয় এক নম্বর জানা না জানার কারণে আমার মাঝে যে ত্রুটি আছে এটাকে দূর করা আর দ্বিতীয় হলো পালন করতে গিয়ে শয়তানের কুমন্ত্রণা এবং নফসের অবাধ্যতা প্রবৃত্তির অবাধ্যতা এটার মোকাবেলা করার কৌশলগুলো এই কৌশলগুলো সম্পর্কে অবগত হওয়া এবং প্রচেষ্টা চালানো এই দুইটা উদ্দেশ্য হল মৌলিক উদ্দেশ্য তৃতীয় এটাও আমরা উদ্দেশ্য হিসেবে গ্রহণ করতে পারি প্রথম দুইটার পর যে মুত্তাকি একজন মানুষের সহবত গ্রহণ করা এটাও একটা এবাদত একজন নেককার লোককে তার সহবত গ্রহণ করা এটাও একটা নফল ইবাদত তাই তার সাথে থাকা এবাদতের নিয়তে থাকা শিখার নিয়তে থাকা আর চতুর্থ আরেকটা উদ্দেশ্য হতে পারে আল্লাহর হস্তে তাকে ভালোবাসা এটাও একটা গুরুত্বপূর্ণ এবাদত আল হব্বুফিল্লাহ আল হব্বুফিল্লাহ একজন ব্যক্তিকে ভালোবাসা শুধুই মাত্র আল্লাহর ওয়াস্তে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য উনি আল্লাহওয়ালা তাই আমি তাকে ভালোবাসি দিলের মাঝে আল্লাহওয়ালার প্রতি একটা ভালোবাসা এটা নিজের দিলের মাঝে রাখা তার প্রতি মহাব্বত রাখা আল্লাহওয়ালা ব্যক্তিদের সাথে মহাব্বত রাখা এটাকে বলা হয়েছে আল বল বগজু এবং আল্লাহর অবাধ্য আল্লাহর পথ থেকে বিচ্যুত ব্যক্তিদের থেকে দূরে থাকা এটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আল্লাহর পথে চলার জন্য এটা একটা বিষয় এটা আমাদের একটা মাধ্যম হতে পারে আত্মশুদ্ধির এটা একটা মাধ্যম নিজের আত্মাকে পবিত্র করার জন্য এটা একটা তরিকা বলতে পারেন যে আল্লাহওয়ালা ব্যক্তির সহবত গ্রহণ করে তার কাছ থেকে নবী করিম সাল আলহি আসাল্লামের সুন্নত আল্লাহর দিনের বুঝ গ্রহণ করা এক দুই হল আল্লাহর পথে চলতে গিয়ে যে সমস্ত বাধা বিপত্তি পারিবারিক সামাজিক ব্যক্তিগত এ সমস্ত বিষয়গুলো তার কাছে পেশ করে তার কাছ থেকে দিনই সমাধান গ্রহণ করা তিন যে তার সহবত এটিকে নিজের জন্য এবাদত মনে করা আল্লাহওয়ালা ব্যক্তিদের সহবত এবাদত এটাকে এবাদত মনে করা নফল এবাদত চার হল আল আল্লাহর ওস্তে তাকে ভালোবাসা দেখেন এই আলোচনার দ্বারা যে বিষয়টা আজকে আমরা বুঝতে চাই যে তাসাউফ আত্মশুদ্ধি পীরমুরিদি এটা মূলত আল্লাহ তালা সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহর দিয়ে বিধান পালনের জন্য শরীয়ত পালনের জন্য শরীয়তের বাইরে যাওয়ার জন্য না আল্লাহ তালার দেয়া ফরজ এবাদত গুলো পালন করার সাথে সাথে আমি কিভাবে আরো অতিরিক্ত নফল এবাদত পালন করার মাধ্যমে আল্লাহ নৈকট্য অর্জন করতে পারি সেই প্রচেষ্টার একটা মাধ্যম হল এই শায়কের সহবত গ্রহণ করা বিভিন্ন পীরের সহবত গ্রহণ করা মূল লক্ষ্যটা হলো আত্মশুদ্ধি আত্মার পবিত্রতা নিজ আত্মাটাকে বিভিন্ন ধরনের খারাপ প্রবণতা থেকে মুক্ত করা এটা জরুরি বিষয় কিন্তু খারাপ প্রবণতা বলতে এর মাঝে যে দুনিয়ার লোভ আছে লালসা আছে এটা থেকে আত্মাকে মুক্ত করে আল্লাহর মোহাব্বত আল্লাহর ভালোবাসা নবীর ভালোবাসা এটা কিভাবে অর্জন করা যায় এ চেষ্টা থাকা চাই এটাও একটা চেষ্টা কিন্তু নামাজ তো একটা ফরজ ইবাদত রোজা এটা একটা ফরজ ইবাদত কিন্তু এই ইবাদতের সাথে সাথে নিজের দিল নিজের কল এটাকে পরিশুদ্ধ করা কল্পের মধ্যে দুনিয়ার মহাব্বত তাই নামাজের প্রতি মহাব্বত নাই নামাজ পড়ি ফরজ তাই মসজিদে আসি কিন্তু কল্প দিলটা পড়ে থাকে দোকানে দিলটা চলে যায় বাজারে দিলটা ব্যাংকের মাঝে পড়ে থাকে এরকম দিল কিভাবে গড়ে তোলা যায় যে আমি থাকবো তো বাজারে দিলটা থাকবে নামাজে আমি থাকবো তো বাসা বাড়িতে কিন্তু আমার দিল এটা থাকবে নামাজে এটা থাকবে মসজিদে যে কল্পটা মসজিদের সাথে কিভাবে বেঁধে রাখা যায় আমি যাব তো ঘরে প্রয়োজন পূরণের জন্য প্রয়োজন পূরণের পর আমি আবার নিজের মনের মাঝে অস্থিরতা অনুভব করব কখন আসব মসজিদে কখন আমি আমার প্রশান্তির নামাজের মাঝে আবার আত্মনিয়োগ করব এজন্য নিজের কল্পের মাঝে একটা অস্থিরতা অনুভব করা এটা ছিল সাহাবা একরামদের সত্যিকারের হালত ওনারা ওনাদেরও বাসা বাড়ি ছিল ওনাদেরও ব্যবসা বাণিজ্য ছিল কৃষিকাজ ছিল সব করতেন কিন্তু কিন্তু অকালবহু মোয়াল্লাকুন বিল মাসাজিদ কল্ব দিলের সম্পর্ক অন্তরের সম্পর্কটা ছিল আল্লাহ রসুল সাল্লাহ আলহি মসজিদ নবীর সাথে দিনের সাথে ছিল মোহাব্বাত আর আমরা তো মসজিদে আসতেছি পড়তেছি নামাজ কিন্তু দিলটাকে নামাজে বসাইতে পারতেছি না থেকে নামাজের মাঝে বসাইতে পারতেছি না ধীর স্থিরতার সাথে আল্লাহ রসুল সাহাবা একরাম যেমন ভাবে নামাজকে আদায় করতেন আমরা নামাজের মাঝে ওরকম ভাবে নিজেদেরকে ধীর স্থির রাখতে পারতেছি না নামাজে দাঁড়াইলাম তো স্থিরতা শুরু হয়ে গেছে গল্প করতেছি ঘন্টার পর ঘন্টা কোনো স্থিরতা নাই কোনো কাজের চাপ নাই কোনো পেরেশানি নাই নামাজ শুরু হয়ে গেছে পেরেশানি শুরু হয়ে গেছে কখন নামাজ শেষ হবে কখন রুকু শেষ হবে কখন শেষদা শেষ হবে একটা পেরেশানি এটা একটা রূপ কিন্তু অন্য কোথাও পেরেশানি নাই আমাদের কিন্তু নামাজে আসলেই পেরেশানি শুরু হয়ে যায় এই পেরেশানিটাকে দূর করা দরকার না এটাকে দূর করা দরকার এটাও একটা এবাদত কল্পের মধ্যে আল্লাহর মহাব্বত দূর এটাকে তৈরি করা হ্যাঁ কল্পের মধ্যে হিংসা অহংকার বিদ্বেষ বরক্ত আমিত্ব এসবকে দূর করতে হবে যেখানে এই বরক্ত আমিত্বের কারণে কত মানুষ ইমান আনতে পারে নাই মনে করছে আমরা তো বাড়িওয়ালা আমরা জমিওয়ালা এজন্য ইমান আনতে পারে নাই আর এরা তো বুঝতে পারছি এদের সাথে এই এজন্য ইমানই আনতে পারে যে আমি এদের সাথে বসবো এদের সাথে আমার বসা চলে এটা প্রশ্ন ছিল একটা আল্লাহ রসুলের কাছে বলছে যে তোমার সাথে যারা চলে এদের সাথে তো আমরা বুঝতে পারি না তোমার বৈঠকের সাথী হলো বেলাল তাহলে সে বেলালের মালিক উমাইয়া কিভাবে এই মজলিসে বসে চিন্তা করে এজন্য আর ইমানই আনতে পারে না এই সমস্ত ত্রুটি বিচ্যুতিগুলো আমাদের কল্পের মাঝেও আছে এইসব দূর করতে হবে মানুষ হিসেবে সবাইকে সমান মনে করতে হবে মানুষের দাম বুঝতে হবে মানুষের ইজ্জত বুঝতে হবে আজকে আমরা ইজ্জত দেই মানুষকে ইজ্জত দেই না ইজ্জত দেই বাড়িকে ইজ্জত দেই যার গাড়ি আছে ইজ্জত দেই যার সুন্দর জামা আছে যে পরিপাটি আছে আর যার অসহায় তার আমরা মানুষ মনে করি না যার বাড়ি নাই গাড়ি নাই তারা আমরা মানুষ মনে করি না যেরকম মানুষ পৃথিবীতে থাকলেই কি মরে গেলেই কি এই অবস্থার পরিবর্তন এটা হওয়া চাই তো যে কথা বলতেছিলাম যে আত্মার শুদ্ধি এটা গুরুত্বপূর্ণ একটা এবাদত রূপ থেকে এটা একটা রূপ কিন্তু নিজেকে বড় মনে করা এটা একটা রূপ আমি এই যে আমি মনে কর আমি আমার সাথে একটু দূর করতে হবে তো এটা দূর করার ক্ষেত্রে অনেক পদ্ধতি আছে কোন শায়েখের সহবতের মাধ্যমে কোন মুরব্বীর সহবতের মাধ্যমে কোন মুরব্বীর চিকিৎসার মাধ্যমে এটা দূর হইতে পারে না তো এটা দূর হওয়া হলো মূল বিষয় সমাজে বিভিন্ন কাজ কর্ম ইত্যাদি করার মাধ্যমে মানুষদের উপকারের মাধ্যমে মানবতার সেবার মাধ্যমে মানুষের সাথে মিশার মাধ্যমে অনেকের এ সমস্ত প্রবণতাগুলো দূর হয়ে যায় অনেকে আছে না আল্লাহ তাকে দুনিয়াতে অনেক ইজ্জতওয়ালা বাড়ি গাড়িওয়ালা করছে কিন্তু সে সাধারণ মানুষকে মানুষ মনে করে একসাথে তাদের সাথে চলে একসাথে দিনই আলোচনা করে এরকম মানুষ আছে না আছে না অনেক আছে এরকম অনেক আছে যে ইজ্জত দেয় প্রত্যেকটা মানুষকে এমন মানুষ আছে তো এটা অর্জন করা হলো লক্ষ্য এটা অর্জন করতে হবে এটা হলো লক্ষ্য কোন ব্যক্তি কোন শায়েখের সহবর থেকে গ্রহণ করলো কোন পীরের কাছে ঠিকই বায়াত হলো মুরিদ হলো কিন্তু তার আত্মা শুদ্ধ হইল না আত্মা পবিত্র হইল না তাহলে সে ব্যর্থ কারণ মূল এবাদত কিন্তু আত্মাকে পবিত্র করা এটা হলো মূল এবাদত এটা দাওয়াতের মাধ্যমে হইতে পারে দাওয়াত তাবলিগের মাধ্যমে হইতে পারে এটা কোনো শায়েখের সহবতের মাধ্যমে হইতে পারে দিনই জ্ঞান অর্জনের মাধ্যমে এটা হইতে পারে যে কোনো ভাবে হোক মানুষদেরকে আপনি দাওয়াত দিচ্ছেন ছোট বড় সবার কাছে যাচ্ছেন ইসলামের দাওয়াত নিয়ে এর মাধ্যমে নিজের মাঝে যে আমিত্ব ছিল আমিত্ব আস্তে আস্তে খতম হয়ে যেত এটা দূর হয়ে যেত কিন্তু এটা যদি দূর না হয় এটা যদি দূর না হয় তাহলে আপনার লক্ষ্য অর্জিত হইল না যেমন আমি একটা দৃষ্টান্ত দিই আপনি সেহেরির অনেক ফজিলতের কথা শুনছেন যে প্রতিদিন সেহেরি খান কিন্তু রোজা রাখেন না সেহেরি তো তখন সেহেরি যখন সেহেরি খেয়ে রোজা রাখা হয় ঠিক না এখন কেউ রাত্রে তিনটার সময় ওইটা খায় সেহেরির অনেক ফজিলত এই খাবারে বরকত আছে কিন্তু রোজা রাখে না সারাদিনও খায় রাত্রেবেলা তিনটা চারটার সময় ইচ্ছা আরেকবার খায় যে সেহেরির সেহেরিটা খাচ্ছে সেহেরি তো যখন সারাদিন রোজা রাখা হবে তখন হলো সেহেরির ফজিলত এখন কেউ সেহেরি ঠিকই খাইলো রোজা রাখলো না আপনি সাহেব ঠিকই ধরলেন পীর সাহেব ঠিকই ধরলেন ওনার কাছ থেকে দিন শুনলেন না দিন জানলেন না দিন মানলেন না কিছুই করলেন না তাহলে তো আপনি উপকৃত হইলেন না আপনি শুনছেন ওই হসপিটালে চিকিৎসা খুব ভালো আপনি হসপিটালে গিয়ে ঘুরলেন ডাক্তারের কাছে গেলেন না বা ডাক্তারের সাথেও দেখা করলেন কিন্তু ডাক্তারের ট্রিটমেন্ট অনুযায়ী চললেন না ওষুধও খাইলেন না পরে বললেন যে না ওই হসপিটালে গেছি চিকিৎসা করাইছি লাভ হয় নাই লাভ হইব কেমন আপনি তো ওষুধ খান নাই সময় মতো ওষুধ দুই দিন খায় সাত দিনের ঔষধ বাকি পাঁচ দিন ওষুধ খান নাই উপকার তো তখন যখন শায়েখের সহবতের মাধ্যমে বায়াতের মাধ্যমে আমি ওনার সাথে একটা অঙ্গীকারের মাধ্যমে নিজের আত্মাকে পরিশুদ্ধ করব ওনার দেওয়া সাজেশন চিকিৎসা এটাকে গ্রহণ করব তখন হলো ফায়দা এই একটা বিষয় গেল তৃতীয় আরেকটা বিষয়ের আলোচনা করতেছি সংক্ষেপে দেখেন শায়েখ বা পীর এই জাতীয় শব্দ কিন্তু কোরআন শরীফেও নাই হাদিসেও নাই অনেকের কথা আছে এই শব্দ কোরআন শরীফে নাই আসলেই তো নাই কারণ প শব্দ এটা তো কোরআন শরীফে নাই পে আরবিতে এরকম কোন অক্ষর আছে নাই এটা ফার্সিতে আছে এই শব্দ কোরআন শরীফে নাই কোরআন শরীফে আসছে কি মুত্তাকি সাদেক তোমরা মুত্তাকি ব্যক্তিদের সহচার্য গ্রহণ করো সাদিকিনদের সাথী হও সাদিকিন মানে সত্যবাদ সালিহীনদের সাথী হও সালিহীন মানে নেককার মুত্তাকি সাদিকিন সালিহীন এ সমস্ত ব্যক্তিদের সাথে থাকা এ সমস্ত ব্যক্তিদের থেকে সহবত গ্রহণ করা কোরআনে করিমে এই বিষয়ে নির্দেশনা দেয়া আছে পরবর্তী যুগে দেখা গেছে যেটা যাদের মাঝে এ সমস্ত গুণগুলো পাওয়া গেছে অর্থাৎ যারা মুত্তাকি যারা সালিহীন যারা সাদেকিন তাদেরকে আরবিতে শায়েখ বা মুরব্বী শায়েখ শব্দের অর্থ কি মুরব্বী বৃদ্ধ আমরা যেরকম বলি এই মুরব্বী বাংলায় অনেককে বলি দেখা হইলে মুরব্বী একটু কথা বলবো তো আরবিতে হলো শায়েক শব্দ মানে মুরব্বী ফার্সিতে পীর শব্দের অর্থ মুরব্বী পীর শব্দের অর্থ হলো বৃদ্ধ একই অর্থ সেই পরবর্তী সময়ে দেখা গেছে যে আরবি ভাষায় এ সমস্ত গুণাবলী সম্পূর্ণ ব্যক্তিদেরকে শায়েক আর এ সমস্ত গুণাবলীর ব্যক্তিদেরকে ফার্সি ভাষায় পীর এ সমস্ত নামে পরবর্তীতে সম্বোধন করার চল এটা আমাদের মাঝে আসছে তাই বুঝতে হবে যে যিনি পীর বা যিনি শায়েখ আমাদের সমাজে এটাও আছে শায়েখ বা পীর ওনারা বাবার পর ছেলে এটা একটা আপনার ধারাবাহিকভাবে এটার একটা চল এটা আমাদের সমাজের মাঝে এটার একটা প্রবণতা আছে আসলে কি বাবার ছেলেই পীর হতে পারে বা বাবার ছেলেই কি শায়েক হয় আসলে বিষয়টা কি আসলে বিষয়টা হলো যে যে ব্যক্তি কোরআন যে সমস্ত গুণের আলোচনা করেছে মুত্তাকি একজন ব্যক্তি মুত্তাকি একজন ব্যক্তি সাদেক সত্যবাদী একজন ব্যক্তি ভীরু মুত্তাকি একজন ব্যক্তি আপনার সালে সৎ কর্মশীল ন্যাক কর্মশীল একজন ব্যক্তি আলেম ইসলাম সম্পর্কে ভালো জানেন সুন্নত সম্পর্কে ভালো জানেন এটা হলো তার গুণাবলী দ্বিতীয় হলো এই ব্যক্তি যেমন জানেন ঠিক ওরকম উনি ওনার জানা অনুযায়ী আমলও করেন জানা অনুযায়ী আমলও করেন উনি সব ধরনের হারাম মাকরু এবং সব ধরনের অপছন্দনীয় কাজগুলো থেকে নিজে বিরত থাকার চেষ্টা করেন একদম বিরত থাকেন এটা আপনি পাবেন কিভাবে ভুল তো মানুষ মাত্র হতেই পারে একজন ব্যক্তি অনেক বেঁচে থাকার চেষ্টা করে কিন্তু তাই বলে তার মাঝে কি ভুল থাকবে না ভুল থাকতে পারে দ্বিতীয় হল যে তিনি হারাম থেকে বাঁচেন আর ওরকম ফরজ মুস্তাহাব নফল আমলগুলোকে যত্ন সহকারে উনি করার চেষ্টা করেন এবং উনি ওনার আত্মা এবং অন্তরের পরিশুদ্ধ করার ক্ষেত্রে তিনি মেহনত করেন তিনি হিংসা থেকে ঘৃণা থেকে লুপ থেকে অহংকার থেকে নিজেকে পবিত্র রাখার চেষ্টা করেন তো এমন ব্যক্তি সালে এমন ব্যক্তি সাদেক কোরআনের দৃষ্টিতে আমাদের প্রতি হুকুম এমন ব্যক্তিদের সহবত গ্রহণ করো সমাজে তার নাম পীর হোক আর না হোক সমাজের লোক তাকে শায়েখ ডাকুক আর না ডাকুক তুমি যখন দেখবা একজন ব্যক্তি সে সালেক সে সাদেক সে সত্যবাদী এবাদত গুজার তো এরকম একজন ব্যক্তি হইতে পারে বা একজন ব্যক্তি না এরকম একটা সমাজ আছে সমাজের মাঝে আমরা দেখবো এরকম কিছু মানুষ আছে সমাজের মাঝে এরা একসাথে চলে এরা সবাই সৎকর্মশীল নেককার নেকির কাজ বেশি বেশি করার চেষ্টা করে গুনাহ থেকে বাঁচার চেষ্টা করে ইমানের মোজাকারা করে ইমানের <coughs> মসজিদ তারা <coughs> বসে মানুষদেরকে আল্লাহর পথে ডাকে নিজেরা আল্লাহর পথে সুন্নতের পথে চলার চেষ্টা করে তো ওনাদের সাথে আমি এক হয়ে গেলাম নিজেদেরকে সেই কাফেলার আমি একজন সাথী বানায় নিলাম তো কোরআনের মাঝে যে হুকুম আসছে যে তোমরা তালিহীনদের সাথী হও এ হুকুম অনুযায়ী আমার কি হয়ে গেল আমিল আমল হয়ে গেল বাইরে বাইরে আমি বিশেষ কোনো মুরব্বী গ্রহণ করলাম মুরব্বীর দিক নির্দেশনা এটাকে নিলাম এবং আমার বিভিন্ন সমস্যার কথা তাকে বললাম এবং এই সমস্যাগুলোর তিনি যে চিকিৎসা দেন সেই চিকিৎসা অনুযায়ী চললাম এটাও আমার আত্মশুদ্ধির একটা কি হতে পারে উপায় হতে পারে তাই এটা একটা উপায় এটা একটা পদ্ধতি এই পদ্ধতির মাধ্যমে আমরা আমাদের আত্মার পরিচর্যার জন্য চেষ্টা করতে পারি মেহনত করতে পারি ফিকির করতে পারি এখন দেখেন আরো কিছু কথা আছে এ সমস্ত কথাগুলো আমাদের বুঝা চাই এক্ষেত্রে যেমন সমাজের এক শ্রেণীর লোক আছে ওনারা জানার চেষ্টা করেন এই আমলটা ফরজ কিনা আমলটা যদি ফরজ হন তখন ওনারা মনে করেন যে আমলটা করা চাই আর যখন ওনারা ওনাদের গবেষণার দ্বারা জানার যারা বুঝতে পারেন যে আমলটা নফল আমল এটা না করলেও সমস্যা নাই তখন ওনারা এটাকে বাদ দিয়ে দেন যে না এটা তো ফরজ না আসলে এটা উচিত না উচিত হল কোরআন সুন্না পরে হোক অথবা উস্তাদ থেকে শুনে হোক উস্তাদের সহবত গ্রহণ করে হোক সমাজের নেককার সৎকর্মশীল ব্যক্তিদের সাথী হয়ে হোক নিজেকে ফরজ এবাদতের সাথে সাথে নকল এবাদতের মাঝে নিজেকে নিয়োজিত করা এবং অধিক বেশি বেশি নকল এবাদতের মাধ্যমে আল্লাহ তালার নৈকট্য অর্জনের ময়দানে নিজেকে অগ্রগামী করার চেষ্টা এবং মেহনত করা চাই এবং অনেকের মাঝে এটাও একটা সমস্যা আছে যে জানি নামাজ ফরজ করতে পারতেছি না একটা জিনিস জানি হারাম কিন্তু বাঁচতে পারতেছি না তাদেরও চাই নেককার লোকদের সহবত গ্রহণ করা কোন শায়েখের সহবত গ্রহণ করার মাধ্যমে তার দিক নির্দেশনা অনুযায়ী নিজের ত্রুটি বিচ্যুতিগুলো থেকে নিজেকে মুক্ত করা অথবা কোরআন সুন্না ইত্যাদির মসজিষে বসা নসিহত শোনা তখন আল্লাহ তালা কোন নসিহতের মাধ্যমে আমার জীবনের পরিবর্তন আমার দৃষ্টিভঙ্গির পরিবর্তন আমার আমলের পরিবর্তন আসলে হেদায়ত তো একমাত্র কার হাতে আল্লাহর হাতে হেদায়ত কোন ব্যক্তি দিতে পারে না অন্য কারো হাতে হেদায়ত নাই হেদায়ত আল্লাহর হাতে এখন আল্লাহ কাকে কার মাধ্যমে কোন পদ্ধতিতে কার সহবতের মাধ্যমে কার কোন কথার মাধ্যমে আল্লাহ কার অবস্থার পরিবর্তন করবেন এটা একমাত্র জানেন আল্লাহ আমরা চেষ্টা করতে পারি তাই নিজেকে চেষ্টার ময়দানে অন্তত পক্ষে রাখা চাই যে আল্লাহ তাহলে নৈকট্য অর্জন করা জরুরি এজন্য আমার ফরজ এবাদতের সাথে সাথে নকল এবাদত বন্দিগীতেও কিভাবে আত্মনিয়োগ করতে পারি এটার জন্য চেষ্টা ফিকির থাকা চাই তো শায়েখ বা পীর গ্রহণ করা আসলে এটা কি ফরজ বা এটা কি বিশেষ কোন এবাদত বা অনেকে মনে করে পীর ধরলেই না যাত পীর ধরলেই জান্নাত আসলে কি বিষয়টা এরকম অথবা কোন পীরের ব্যয়াত হওয়া ছাড়া কি কোনো আবাদত বন্দী কি কবুল হবে না এরকম অনেক ধরনের কথাবার্তা আমাদের সমাজের মাঝে আছে অনেকে এই ধরনের নানাহ ধরনের কথাবার্তা বলে থাকে তো এই বিষয়ে আমাদের যেটা বোঝা চাই যে পীর সাহেব মুড়িদের নাজাতের ব্যবস্থা করবেন এই বিশ্বাসটা ভুল বিশ্বাস পীর সাহেব মুড়িদের হেদায়তের ব্যবস্থা করবেন এই বিশ্বাসটা ভুল বিশ্বাস বরং ইসলামের বিশ্বাস হল ইসলামের বিশ্বাস হল বরং মুসলমানের বিশ্বাস হল যে নিজের ইবাদত নিজের আমল এটা নিজেকেই করতে হবে পীর বা শায়েখ বা উস্তাদের কাছে যেতে হবে জানার জন্য শিখার জন্য কথাটা সবাই বুঝতে পারছেন যাইতে হবে জানার জন্য শিখার জন্য জানতে হবে আমাকে শিখতে হবে আমাকে আমল করতে হবে কাকে আমাকে আমি যদি জানার পর শিখার পর আমল করতে পারি তাহলে আমি মুক্তি পাব ঠিক না সঠিক মানুষের কাছে যেতে হবে সঠিক জিনিস জানতে হবে এটা হলো মূল বিষয় অন্যের কর্ম পীর সাহেবের আমল এটা তো আমাকে মুক্তি দিবে না পীর সাহেবের আমল আমাকে মুক্তি দিবে না দিবে দিবে না কোরআনের দেখেন কোরআন তো পরিষ্কার বলতেছে করলো নাফসিম বিমা কাসাবাত রহিনা প্রত্যেকটা ব্যক্তি তার নিজের আমলের জন্য সে দায়বদ্ধ কোরআন বলতেছে আমলাম ইউনাব্বা বিমাফি সোহাফি মুসা আমলাম ইউনাব্বা তারা কি এই সংবাদ পায়নি বিমাফি সোহফি মুসা হজরত মুসা আলি সালামের সহিফার মাঝে কি ছিল তারা কি জানে না যে হজরত মুসা আলহি সালামের সহিফা সহিফা মানে কিতাব তৌরাত তৌরাতের মাঝে কি আমার হুকুম ছিল ওরা জানে না ওয়া ইব্রাহিম আল্লাদি ওয়াপ্পা আল্লাহ বলতেছেন যে ইব্রাহিম আমার নবী তাকে আমি যে কিতাব দিয়েছিলাম এটা অনেকে হয়তো জানে না হয়তো ইব্রাহিম আলী ইসলামের কাছে সহিফা নাজিল হয়েছিল ছোট কিতাব চারটা আসমানি কিতাব তো বড় তৌরাত জবুর ইঞ্জিল আর কোরআন এছাড়া আরো বিভিন্ন নবীর কাছে ছোট ছোট বিভিন্ন কিতাব সহিফা নাজিল হয়েছে হজরত ইব্রাহিম আলী ইসলামের কাছেও আল্লাহ তালার পক্ষ থেকে সহিফা নাজিল হয়েছিল কোরআন শরীফের মাঝে তার কথা আছে সোহাফি ইব্রাহিম সোহাফি মুসা ও ইব্রাহিম আল্লাহ ওয়াফা আল্লাহ বলছে ইব্রাহিম যে তার রবের দায়িত্ব পূর্ণ করেছে তার কাছে রবের পক্ষ থেকে যে কিতাব দেওয়া হয়েছিল সে কিতাবের দাওয়াত কি ছিল দাওয়াত ছিল এই আল্লাহ তাজির ওয়াজিরাতুন বিজরা উখরা কোন ব্যক্তি অন্য কোন ব্যক্তির পাপের বোঝা বহন করবে না কোন ব্যক্তি অন্য কোন ব্যক্তির পাপের বোঝা বহন করবে না মানুষ যে পথে প্রচেষ্টা করে যা সে কামাই করে ও আল্লাহ ইনসান ইল্লামা চা মানুষ তাই পাবে আল্লাহ বলতেছেন মানুষের কর্ম তার প্রচেষ্টা এটাকেই দেখা হবে এটা কার কথা আল্লাহর কথা আল্লাহ কোরআনে বলতেছেন وأن سعيه سوف يرى ثم يجزاه الجزاء الأوفى আল্লাহ বলছেন তারপর তার আমল অনুযায়ী তার প্রচেষ্টা তার কর্ম অনুযায়ী তাকে তার পরিপূর্ণ পাওনা তাকে বুঝিয়ে দেওয়া হবে এটা হলো কোরআনের ভাষা আমরা শায়েখ বা পীর নাজাতের জন্য না পীর নাজাত দিবে পীর মুক্তি দিবে তা না পীর শিখাবে পীর কি করবে শিখাবে তার কাছ থেকে জানবো এই জন্য তার কাছে যাওয়া যায় হ্যাঁ তোর আনে করিমের মাঝে আছে আলু আহ্লা যিকরি তোমার আহলে যিকির যারা আছে আহ্লা যিকরি হ্যাঁ ফাসআলু আহলা যিকরি জ্ঞানী গুণী ব্যক্তি যারা আছে তোমাদের মাঝে তাদের কাছ থেকে জানো ইন কুনতুম লা যদি তোমরা নিজেরা না বুঝো নিজেরা না জানো যারা জানে তাদের থেকে সাহায্য গ্রহণ করো তাই এই ধরনের ধারণা পোষণ করা যে পীরের আমল আমাকে বাঁচাবে বা তিনি আমাকে বাঁচাবেন এমন চিন্তা সম্পূর্ণ কুফুরি চিন্তা এই কথাটা বুঝার জন্য একটা হাদিস শুনেন আল্লাহ রসুল সাল্লাহ আলহিসাল্লাম হজরতে ফাতিমা রবি আল্লাহ আনহাকে বলতেছেন হাদিসের শব্দ ইয়া ফাতিমা তা বিনতি মোহাম্মদ হে মোহাম্মদের কন্যা ফাতিমা আল্লাহ রসুল বলতেছেন ইনকিদি নাফতাকি তুমি তোমাকে জাহান নামের আগুন থেকে রক্ষা করো আল্লাহ রসুল কাকে বলতেছেন হজরতে ফাতিমাকে বলতেছেন ইনকিদি তুমি তোমার নিজেকে জাহান নামের আগুন থেকে বাঁচাও দেখো আমি তোমার কোন উপকার বা তোমার কোন ক্ষতি করার ক্ষমতা আমি কিন্তু রাখি না আল্লাহ রসুল বলতেছেন কাকে হজরতে ফাতিমাকে যে আমাদের সমাজে এক প্রকার লোক এমন আছে যে যারা সহবত বা শায়েখের বাই আত তারা হয় কিন্তু তাদের উদ্দেশ্যটা অন্যরকম হয় এই ধরনের প্রবণতাটা খুব কম মানুষের আমি তো বলতে চাই না নাই যে যারা জানার জন্য শিখার জন্য নিজের আমলকে পরিশুদ্ধ করার জন্য নিজের আত্মাকে শুদ্ধ করার জন্য যারা বায়াত গ্রহণ করেন বা কারো সহবত গ্রহণ করেন কারো কাছ থেকে চিকিৎসা গ্রহণ করেন এমন মানুষ নাই এটা বলবো না আছে কিন্তু অধিকাংশ মানুষ দেখা যায় তাদের উদ্দেশ্য হয় বিপদ আপদ থেকে রক্ষা উদ্দেশ্য হয় রোগ বিপদ রোগ বালা মুসিবত থেকে মুক্তি ইত্যাদি বিভিন্ন উদ্দেশ্যে তারা বিভিন্ন খানকায় বিভিন্ন পীর সাহেবদের কাছে যাওয়া আসা করে এই ধরনের লোকের সংখ্যাটাই বেশি বেশি না ব্যবসায় উন্নতি হইতেছে না তো পীর সাহেবের কাছে যায় সন্তান হইতেছে না এই জন্য পীর সাহেবের কাছে যায় হ্যাঁ এটা কিন্তু পীর সাহেবের কাছে যাওয়ার কোনো উদ্দেশ্য না শায়েকের কাছে যাওয়ার উদ্দেশ্য এটা হইতে পারে না কারণ আল্লাহর সাথে আমাদের একটা কমিটমেন্ট আছে একটা চুক্তি আছে চুক্তিটা হলো ইয়াকা না ইয়াকা না খুব বুঝেন আপনারাই এইটা প্রতিদিন পড়েন পড়েন না প্রতিদিন আমরা পড়ি ইয়াকা না আবুদু আল্লাহ তোমারই আবাদত করি ইয়াকা না আল্লাহ আমি শুধু তোমার তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি এই ইয়া কানাত্তাইনু তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি তাহলে সাহায্যের জন্য নিজের প্রয়োজন পূরণের জন্য অন্য কোথাও যাওয়া তাহলে এই অঙ্গীকারকে ভঙ্গ করা না অঙ্গীকারকে ভঙ্গ করা আপনি যান শিখার জন্য যান যেখানে গেলে শিখা যাবে সেখানে যান নিজের ত্রুটি বিচ্যুতি ইত্যাদিগুলো থেকে মুক্ত হওয়ার জন্য যান শুধু বালা মুসিবত থেকে মুক্ত হওয়ার জন্য ব্যবসার উন্নতির জন্য হ্যাঁ ছেলের বিয়ে হয় না বিয়ের জন্য হ্যাঁ তারপর হলো বাচ্চা হয় না বাচ্চা হওয়ার জন্য এইসব তো আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ কোরআন করিম আলোচনা করছেন যেটা আমার কাছে চাও চাওয়াটা তো আল্লাহর কাছে আল্লাহ বলতেছেন যদি তোমরা মমিন হও আল্লাহর উপর ভরসা করো আল্লাহর কাছে চেয়ে দেখো তাই এই ধরনের প্রবণতা থেকে আমাদেরকে মুক্ত হতে হবে এটা কিন্তু পরিষ্কার কুফুরি এবং নিজেকে সিরিকের মাঝে জর্জরিত করে নেয়া এটা থেকে আমাদেরকে মুক্ত হতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝার সেই অনুযায়ী নিজেদের জীবনের সকল কাজে ভারসাম্যপূর্ণ রীতি অবলম্বন করার তৌফিক দান করুক আলোচনার সারাংশ হল শিখার জন্য যাইতে হবে প্রয়োজন পূরণের জন্য একমাত্র মালিককে আর কার কথা দেওয়া যাবে না আল্লাহ বুঝার তৌফিক দান করুক রহি